টেন্ডেন দেন হ্যাঁ তখন ওই ধান গাছগুলোকে রেখে ওই যে হুজাহুজিগুলোকে একটু তুলে সাফ করতে হয় তাহলে যার যেটা প্রয়োজন সে সেটাকে তুলে নেয় তো জানিস এই হাসরের ময়দানের লক্ষ কোটি করোড় বেসুমার অগণিত মানুষের মধ্যে থেকে তুলে নেবে খচ খচ খচ খচ করে তুলে নেবে কাদেরকে প্রথম কাদের তুলবে শুনুন প্রথম তাদের পেতে যাই যারা বেনামাজি নামাজি এখানে একটাও আমরা ওই দলের মধ্যে নেই কি আমাদের কাউকে জারিস তুলতে পারবে না আমরা তো সব নামাজি কি বলেন আরে জীবনে পাঁচক তো নাই বা পড়লাম ঈদের নামাজ তো পড়েছি তাতে কিচ্ছু অসুবিধা নামাজি তো আরে ঈদ নাই বা হলো হয়তো নামাজ জীবনে সের হ্যাট করবার উদ্দেশ্য ছিল না তাই নামাজ পড়বো না ঠিক করেছিলাম কিন্তু যখন দাদি মরে গেল গ্রামবাসীর চাপে জানা যায় দাঁড়িয়েছি তো হ্যাঁ আল্লাহ আল্লাহ শোনেন প্রথম তাদের পেতে যাই যারা বেনামাজি আর আল্লাহর প্রথম নাফার মান কোথায় সে দল আজি যারিস খুঁজবে সেই দলটা কোথায় দুনিয়ার মোহ سون ممین مامنا سو نومین مامنا ہادث مسکا تری جنت نصیب ہونا چند جنت نصیب রাজদল পুরুষের শোনো মমিন মমিনা হাদিস মিশকা সুন্দর লাগছে বলে হ্যাঁ? কাউকে দেখিও নি এখন ধান কাউকে দেখালে অসুবিধা শেষ বেলায় কি নির্বাচন করে রাখো হ্যাঁ। যাকে তুমি দেখছো তার দিকে তাকাবে না ভাইজান আমার কোনো চিন্তা নেই অন্য নির্বাচনটাই তো নির্বাচন নাই আমি তো নির্বাচন করবো হ্যাঁ? আপনারা মন খুলে বলবেন এই বলতে বলতে কি হবে মুখস্থ হয়ে যাবে কি আর মুখস্থ হয়ে গেলে কি হবে মনে থাকবে সাবজেক্টটা দু লাইন প্রথমে যদি মুখস্থ থাকে তো পরপর সব কটা প্রথম দল কারা বেনামাজি প্রথম দল কারা বেনামাজি এবার দ্বিতীয় দলটা কারা হবে শোনেন দ্বিতীয় লুকমাতারা যারা দেয়নি জাকাত গরিবের হক মেরে জমিয়েছে মাল দৌলাত আপনার কাছে যদি একশো টাকা থাকে ওই একশো টাকায় আড়াই টাকা আছে একটা গরিবের যদি ব্যাংকে দশ হাজার টাকা জমা থাকে ওর মধ্যে আড়াইশো টাকা গরিবের ঢুকে আছে আপনি প্রত্যেক বছরের আপনার বিবির যে জেওরগুলো আছে সোনার উপর সেটা কি সোনার দোকানে নিয়ে গিয়ে ঠিক হিসাব করেছেন কত ওজন হচ্ছে ক্যালকুলেটর ধরে কি আপনি মেপেছেন যে এর মধ্যে ছয় আড়াই টাকা হিসাবে জাকাত দিলে কত টাকা থেকে জাকাত বার হবে আমার ভাইজানেরা আমি আপনাদের কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আপনারা যদি বিবির জেওরগুলো ওইভাবে সোনার দোকানে প্রতি বছর একবার করে রমজান মাসে আমি দিই রমজান মাসে বেশিরভাগ মানুষ দেয় তো বছরে একবার করে ওই সোনার দোকানে নিয়ে গিয়ে ওটাকে যাচাই বাছাই করে আপনার ওর দাম রেটটাকে কষে যদি ছয় আড়াই টাকা হিসাবে আপনি জাকাত গরিবকে দিয়ে দেন ইনশাল্লাহ আপনার বিবির গহনা চুরি হবে না ডাকাতি হবে না ছিনতাই হবে না হারিয়েও যাবে না হারানো সম্পদ আপনার ঘরে ফিরে আসবে ইনশাল্লাহ আসলাম হাবিব কসম খেয়ে বলছি কেন আমার জীবনে পরক করা আছে আমার নিজের পরক করা আছে আপনাদের বললাম কসম খেয়ে ভাই আপনি জাকাত দিবেন জাকাত কেউ দিতে বিলম্ব করবেন না আপনার পকেটে একশো টাকা আপনি ভাববেন আমি তো রোজগার করেছি একশো টাকা তা থেকে আবার আমার গরিবের কি করে হয় এলো বুঝিয়ে দিই আপনার হাত দিয়ে মেহনত করেছেন চোখ সবল আছে ও দেহে ক্ষমতা আছে তাই একশো টাকা রোজগার করেছেন ওই ক্ষমতাটা কে দিয়েছে আল্লাহ পাশে আরেকজন আছে সে হয়তো চোখে কানা তার চোখ নেই সে হয়তো হাতে লুলো তাই তার কেসমতটা আপনার ওই থেকে বলছে সাড়ে সাতানব্বই টাকা তুই নে আড়াইটা টাকা ওকে দে তাই ওর কিসমতে আড়াইটা টাকা আপনার ওর সঙ্গেই আল্লাহ পাকি দিয়েছে তাই ভাইজান আমার কেউ কুণ্ঠিত বোধ করবেন না আড়াইটা টাকা শয়ে বার করে দেওয়া এটা অনেক বড় হয়ে গেলে তখন অনেক বার করতে হবে খুচখুচ খুচখুচ করে যদি আপনি দিতে থাকেন গরিব মিসকিনকে আমরা তো এমনি দু চার টাকা দশ টাকা বিশ টাকা দান করে দিচ্ছি রাস্তাঘাটে কিন্তু একটু জাকাত হিসাব করে যদি জাকাতের পয়সাটা আপনি বাঁ পকেটে রাখেন যে এটা বাবা ভিকারীদের দেবো তাহলে পথে দিয়ে দিলেন আপনার দানও হলো অথচ জাকাতও আদায় হয়ে গেল আল্লাহ পাক আমাদের সবাইকে জাকাত আদায় করার তো ফিক নায়ত করুন বলুন আমিন মেরে দিয়ে যারা যাবে হাসনের ময়দানে সেই মালটা তাদের গলায় আগুনের বেড়ি করা থাকবে তাই জারিস নামক সাপটা ফেরেস্তা জিবরিলকে দেখিয়ে দেবে ওই দেখো সেই ধনীরা ওই দেখো সেই ধনীরা ওই দেখো সেই ধনীরা যাদের آگن پڑھی سون ممی میں ممینا ہاد جنت نصیب سون نہ نصیبی نہ جنت نہ جنت نصیب ہو পাঁচ দল পুরুষের সোন হাদিস মিসকাতে রে দু দল হয়ে গেল তিন নাম্বার দলটার কথা বলি বলবো তো বলবো ভাইজান আপনার কি রাগ হচ্ছে নাকি তাহলে সবাই যখন সোনম আমিন বলছে আপনি চুপ করে আছেন কেন আপনার না বলতে পারলেও ঠোঁট নাড়তে হবে তো তাই তো বুঝবো হ্যাঁ আমার ভাইজান বলছে হ্যাঁ দোস্তরা আমার তিন নাম্বার দলটা শোনেন তৃতীয় লুকমা তারা যারা সুদ খোর আর তাদের নিয়ে তো চোখে ভরাবো আমার উদর কে বলছে কে বলছে চারিস নামক সাপটা বলছে হ্যাঁ সুদের আর একটা নাম কি হয়েছে ইংরেজিতে ইন্টারেস্ট সুদ বললে পরে কেমন ধারা লাগে ইন্টারেস্ট আছে <laughs> এতে এত পার্সেন্ট ইন্টারেস্ট ওতে অত পার্সেন্ট ইন্টারেস্ট তৃতীয় লোক মাতা যারা সুদ আর তাদের নিয়ে উদারে ভরাবো পেটি মর আর হাসরে যখন মায়ের পেটে ছিলাম তখন নাভি থেকে সে কমেতে আয়োজন করা ছিল খাবার কোনো চিন্তা ছিল না যখন দুনিয়ার জমিনে এলাম তখনও হাত পান হারতে পারি না বলে আহার কাকে বলে জানি না বলে আমার আল্লাহ পাক খুশি হয়ে আমার কিসমত আমার আহার আমার মায়ের বুকে দিয়ে দিলেন তাহলে মায়ের পেটে যখন ছিলাম দুর্বল ছিলাম তখন আমাকে আল্লাহ খাইয়েছে যখন আমি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম দুর্বল ছিলাম তখন আমাকে আল্লাহ খাইয়েছে আর যখন আমার হাত পা নেড়ে আমি সফল হয়েছি খেটে খেতে শিখেছি তখন আল্লাহ খাওয়াবে আর বিশ্বাস নেই সেই জন্য পাঁচ বছরের কথা ডবল হবে সেই দিকে ঢুকে যাচ্ছি কেন ভবিষ্যৎ ভবিষ্যৎ হ্যাঁ? কিছু ভাইয়ের খুব রাগ হবে আমার উপর কিন্তু হলেও কিছু করার নেই কেন কিতাবের কথা হাদিস মেসকাত শরীফের কথা না বললে হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবে হ্যাঁ আসলাম হাবিব তোকে আমি এমন একটা জায়গা দিয়েছিলাম হ্যাঁ মানুষ তো শত্রুতা করবেই ভালো মানুষের পেছনেই মানুষ লাগে অনেকে শত্রুতা করে তোকে ঝুলিয়ে নামিয়ে রাখতে চেয়েছিল আমি আল্লাহ তোর উপর রহমত এমন নাজিল করেছিলাম যে তোকে রহমতের সামিয়ানা তলে এমন দিয়েছিলাম তোর কথা শুনে কানের ফাংশন থেকে মানুষ ছুটে এসে তোর জলসাই বসতো হ্যাঁ তাহলে সেই হাজার হাজার মানুষদের কাছে তুই কি বলে এসেছিস আমার আল্লাহ জিজ্ঞাসা করবে না তাই খারাপ বলেন আর ভালোই বলেন হকিকত ছুপ নেই सकती बना उठ की वसूलों से और खुशबू आ नहीं सकती कागज के फूलों से तो खुशबू যেটা ফুলের ও, আপনার মধ্যে পাওয়া যায় আপনার এ, কাগজের ফুলেতে পাওয়া যায় না অরিজিনাল ফুলে যে খুশবু পাওয়া যায় দোস্তরা আমার সেটা যেমন আটকে রাখা যায় না তো হাদিসের কথা আটকে রাখা গোপন রাখা যাবে না কেন আলেমরা বলেনি মনকে প্রশ্ন করুন যদি বলেন হ্যাঁ বলেছে তো বলুন চার নম্বর দলটা খারাপ বলতে পারছেন না তার কেন আলিমরা বলেনি জলসা তো বহুত শুনেছেন কেন বলেনি হয়তো বলে গেছে আপনারা স্মরণ রাখতে পারেননি হ্যাঁ ভাইজান আমার সেই জন্য আজকের প্রথম দলটা কারা সবাই বলেন প্রথম দলটা কারা হ্যাঁ দ্বিতীয় দলটা সাব্বাস যারা জাকাত দেয়নি তিন নম্বর দলটা সুদখোর হ্যাঁ ہاں سور حساب نہ بھی ہاں سور حساب نہ سوتے ہب کر سون ممین مامنا مسکاتری سون ممین حادث مسکا تیرے ভাইজান আমার তিন নম্বর দল হয়ে গেল মনে রাখতে হবে কিন্তু প্রথম দল বেনামাজি দ্বিতীয় দল জাকাত দেয়নি তৃতীয় দল সুদঘর চতুর্থ দল জানি না আসুন শুনি চতুর্থ লোক মাতার যারা করত সর্বত সর্বত <laughs> কি একটা ছেলে শুনে বলছে মাকে যে মা রোজার মাসে একদম শরবত খাবেনি বলে কেন বলে আসলাম হাবি সাহেব বলেছে যারা শরাব পান করবে শরাব আর শরবত তো একই ব্যাপার ভাই শরাব মানে কি হ্যাঁ মদ সমাজ মদ খদ্দের কেমন প্রাধান্য দিয়েছে লক্ষ্য করুন একটা মদ খর মদ খরের জন্য নাকি রাস্তা নাকি ছোট হয়ে যায় বুঝলেন তো টলতে টলতে যাচ্ছে চোখ তুলে মুখের দিকেও তাকাতে পারছে না একজন আসছে তাকে যে চিনবে সে ক্ষমতা নেই টলতে টলতে আসছে পা দেখে বলছে কোন শালারা তখন মদ মাস্টারমশাই আসছিলেন মাস্টারমশাই বলছে এই তোমাকে গাল দিলি কেন তখন পাঁচ থেকে দুটো লোক এসে বলছে স্যার ছেড়ে দেন একটু নেশা করে ফেলেছি হ্যাঁ নেশা করেছি নেশা করেছি বলে শালা বললো মাস্টারকে তাও ছেড়ে দেবে নেশা করেছে বলে কি কোনো জ্ঞান নেই নাকি আরে নেশা করলে যদি জ্ঞান না থাকে তো কোনো মাতাল কয় বউকে গিয়ে মা বলে ডাকে না তো কই জোয়ান বোনটাকে গিয়ে জড়িয়ে ধরে না তো তাহলে সেদিকে ঠিক আছে আর এদিকে সালা ঢামনা করার সময় জ্ঞান নেই আসলে কিছু নেই খচরামি পায়ের জুতো খুলে ফটাফট ধরিয়ে দেন দেখবেন সোজা রাস্তাও পেয়ে যাবে আর গালাগালিও দেবে না হ্যাঁ কিন্তু সমাজ প্রাধান্য দিয়েছে এমন গালাগালি যাই দিক একটা নেশা করেছে তাকে আদর দেওয়া হচ্ছে ও দোস্ত পুলিশ প্রশাসনের লোক এত ভিতরে মনে হয় আজকে আসেনি আমি যেসব জায়গায় জলসা করি আমার ড্রাইভার জানে প্রশাসনের লোক অনেক থাকে ভাই জান আমার সিবিআই লোক লেগেছে পেছনে কারণ জনতার আদালত পত্রিকাতে আমার কবে কোথায় জলসা চার দেওয়া থাকে তো তো ওই চার ধরে আমার পেছনে লেগে যায় মানে যায় ভাই যারা যায় আমি তাদেরকে অভ্যর্থনা জানাই আমন্ত্রণ জানাই কেন তারা যাই বলে দুটো কথা শুনতে পায় আমি তো কোনো ভয় করি না আলহামদুলিল্লাহ যা হোক তো এইবার ধরেন আপনাদের এইখানে এসেছি এখন মদ খরকে দেখলে পুলিশের লোক ধরে নিয়ে যায় থানায় ওই প্রশাসনদের বলবো ওরে মানুষের বাচ্চারা একটুখানি ভেবে দেখলি না এ মদ খেতে পেত যদি মদের দোকানটা খোলা না থাকতো তাহলে মদের দোকানটা খোলা আছে বলে তাই মদটা খেয়েছে ওই মদের দোকানটার লাইসেন্স দিল কে ওকে খোলার পারমিশন দিল কে আবার যদি চিনতে না পারে তার জন্য সামনে বোর্ডে লেখা আছে বিলিতি মদের দোকান দিশি মদের দোকান ওই ওগুলো বোর্ডগুলোকে খুলে ফেলে দিতে পারছিস না এই মদটা খেয়েছে বলে একে ধরে নিয়ে যাচ্ছিস ছিবলেমি খুঁজে পাও না কতদিন আর এই রাজ কায়েম থাকবে আস্তে আস্তে সূর্য ডুবতে চলেছে আর এ রাজ চলবে না আগামী দিন সোনালি সবুজ দিন আসছে ভাই জান আমার ওদিকটা যাচ্ছি না তাহলে চতুর্থ লোকমা কারা হ্যাঁ, চতুর্থ লোকমা মানুষ বলবে আজ আমি এখানে একটু মদ খাবো একটু বিলিতি মদ খাবো দেশি মদ খাবো কিন্তু কোথায় পাবো তার চেয়ে যারা যারা মদখোর গুলো এখানে আছে এই মদখোর গুলোকে আমি জারিস খেয়ে আমি একটু নেশা করবো নেশাই আমিও পেশাই নেশাই আমিও পেশাই নেশাই ওরে জন্নত নসিব হবে না পাঁচতাল পুরুষ রে শোনো মমিন মমিনা হাদিস নিষ্কাতে প্রথম দল দ্বিতীয় দল তৃতীয় দল চতুর্থ দল মদখোর হয়ে গেল পঞ্চম দলটা এবার শোনেন তাহলে প্রথম দলটা বেনামাজি আর পঞ্চম দলটা নামাজি প্রথম দলটা বেনামাজি হ্যাঁ আর পঞ্চম দলটা কি জানেন নামাজি নামাজিদেরকে নেবে পাঁচ নাম্বার লোকমায় ভাই শেষ লোকমাটা সুন্দর লোকমা হতে হয় গোস খাওয়ার পরে তার আলু ভাতটা ভাল লাগে না তাহলে শেষ বেলায় লোকমাটা খুব সুন্দর মজাদার লোকমা পঞ্চমে নেবতাদের যারা টুপি দাড়িওয়ালা উল্টো পাল্টা ফতোয়া দিয়ে বাধা তো ঝামেলা নিজের গায়ে পড়ে কি হ্যাঁ আহা আমার ভাইরা খুব মন খুলে হাসছে এই না হলে হলো কিন্তু কিতাবে ওটা লেখা নেই কিতাবে আছে অবশ্য নামাজিদের কথা কারা শোনেন পঞ্চম যারা খুদার ঘরে মানে মসজিদে আল্লাহর ঘরে কি নিজের কসুরকে ছুপিয়ে অন্যের গিবত করে মসজিদ হলো আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর যারা মসজিদে গিয়ে দুনিয়াদারির কথা বলে গিবত গিল্লা পরনিন্দা পরচর্চা মসজিদে গিয়ে যারা করে পঞ্চম দল হিসাবে তাদেরকে নেবে ও যতই কপাল কালো করে ফেলুক সিজদা দিয়ে দিয়ে ছাড়েন নেই গোলাম হোসেন মারের ফাঁক যাবে না ভাই আমার জাডিসের কাছে পঞ্চম লুকমা হলো যারা আল্লাহর ঘরে যায় অথচ আল্লাহর ইবাদত খানাই দুনিয়াদারির কথা পরনিন্দা পরচর্চা নিয়ে থাকে ভাই দক্ষিণ চব্বিশ পরগনার একটা জলসাই গিয়েছিলাম সেখান থেকে পাশাপাশি দুটো মসজিদ তা আমাকে ইমাম সাহেব যিনি আমার খেদমতে ছিলেন উনি হাত ধরে নিয়ে এসে স্টেজে উঠছেন তা বলছেন হুজুর আমি এই মসজিদে আমি থাকি না আমি পরেরটাই থাকি বলে এত কাছাকাছি দুটো কেন বলে ওটা ওটা সিপিএম দের মসজিদ আর এটা তৃণমূলদের মসজিদ ভাবতে পারেন পাশাপাশি দুটো মসজিদ মানে এর কান্ডিসের পানি ওর একবারে ভিতে গিয়ে পড়ছে এত কাছাকাছি দুটো বলে দুটো কেন হলো একটা হলেই ভালো হতো বলে ওটা সিপিএমদের এটা তৃণমূলদের মসজিদ জানি মুসল্লিদের হয় মসজিদ মোল্লা পাড়ার কাজী পাড়ার মলিক পাড়ার হ্যাঁ মোড়ল পাড়ার মসজিদ আগে থেকে শুনে আসছি এখন হচ্ছে সিপিএমদের মসজিদ তৃণমূলদের মসজিদ চিন্তা করুন তার মানে কেমন পাটিবাজি হতো মসজিদে কেমন দলবাজি হতো এই দলবাজি করতে করতে একজন হয়তো কেউ খাট ধাক্কানি দিয়েছে সে তার বললো তোদের মসজিদে আর আমি উঠছি না হ্যাঁ পাশে গিয়ে আর একটা তার দল নিয়ে একটা মসজিদ করে ফেললে বলে এটা কাদের এটা অমুক পার্টির মসজিদ এটা তমুক পার্টির মসজিদ মসজিদে বুধবাজি পাটিবাজি দলবাজি আমার ভাইজানেরা অরনিন্দা পরচর্চা যারা করে একেই তো বলা হয়েছে আল গীবত অসত্য মিনাল জিনা গীবত করা গিল্লা করা এটা হচ্ছে জিনার থেকেও নিকৃষ্ট কাজ অন্য হাদিসে বলা হয়েছে গিবতকারী যে গিবত করলো সে যেন মরা ভাইয়ের গোস্ত খেলো অরনিন্দা পরচর্চা এত খারাপ জঘন্য কাজ কিন্তু আমরা কিছু নামাজি আছি বাবা খুব আল্লাহর ইবাদত করছি আর ইবাদতটাকে নষ্টও করছি মসজিদে গিয়ে যদি একটা দুনিয়ার কথা বলা হয় তো বলা হচ্ছে চল্লিশ দিনের তার নামাজ বেকার হয়ে যায় পেছনে যে চল্লিশ দিন নামাজ পড়েছে সব নামাজগুলো বেকার হয়ে যায় তাহলে মসজিদে গিয়ে দুনিয়ার কথা বলি কি করে বাবা মার আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে মসজিদ আল্লাহর ঘর ইবাদত খানা ওখানে ইবাদত করবো শুধু দুনিয়ার কোনো কথাবার্তা মসজিদে হবে না যা কথা হবে মসজিদ থেকে বেরিয়ে এসে হবে মসজিদ সাথে ইবাদতের জন্য পঞ্চম নেবতা تیری جنت نصیب اس کا ترینسی بھی ہونا چرے چند تین سیب ہوا پچتال پورے سونو ممی میں حادث ہاد تیری سونو ভাইজান আমার এই যে পাঁচ দলের কথা আপনারা রোজ সকালবেলা যখন বাড়ি থেকে বার হবেন চৌকাটে পাটি হবেন তো পাঁচটা দলের কথা মনে মনে করে নেবেন এই পাঁচটা দলের কথা মনে করে নেবেন তাতে করে কি হবে চল্লিশ দিনের মধ্যে আপনার জীবনের পরিবর্তন এসে যাবে ইনশাল্লাহ হ্যাঁ চল্লিশ দিনের মধ্যে আপনার জীবনের পরিবর্তন এসে যাবে ভাইজান আমার রাত্রি একটার দিকে শেষ করব। এবার আমার মা বোনেদের জন্য একটা সাবজেক্ট পেশ করব গুরুত্বপূর্ণ সাবজেক্ট এখন কিন্তু কিছুটা সময় বাকি আছে শোনা তাই আপনারা কাজ করুন আপনারা পাঁচটা মিনিট হ্যাঁ, সময় বিলম্ব করলে আপনাদের ক্ষতি পাঁচ মিনিটের জন্য উঠে পড়েন যান গিয়ে পেছা পেছা করে আসেন পাঁচ মিনিট বিরতি তারপরে এসে বসলে আবার টানা চল্লিশ মিনিট চলবে ইনশাল্লাহ হ্যাঁ, আর চল্লিশ মিনিট টানা চলবে আমার মা বোনেদের জন্য আপনারা পাঁচটা মিনিট এস্তেঞ্জা করে নেন রেটিনটা খুলে দেখা গেল দেড় কোটি তিনতলা হয়ে গেল বাইরের ভেতরের মার্বেল পাথরের কাজ কমপ্লিট এবার তিনটা খুলে দেখছে ফের দেড় কোটি কি ব্যাপার কারা দিচ্ছে বুঝে আসছে না দোস্তরা আমার মসজিদ কমিটি পড়লো বিপদে এত টাকা করব কি মসজিদ তো কমপ্লিট হয়ে গেছে চারতলা করা যাবে না ইঞ্জিনিয়ার বলছে তিনতলার ভিত চার করা যাবে না তাহলে কি হবে তখন কেউ কেউ বলল মসজিদের একটা অঙ্গ বাকি আছে কি মিনার মিনার তৈরি করা হোক মসজিদের মিনারের কাজ শুরু হয়ে গেল ইঞ্জিনিয়ার দেখি অনেক মানে নিচু করে ভিত দিয়ে সব থেকে এশিয়া মহাদেশের বৃহত্তম মিনার করব এইরকম একটা সিদ্ধান্ত নিয়ে মিনারের কাজ শুরু হলো এই মিনার করতে করতে এক হাজি সাহেব এসে বললেন আমি দশ হাজার ইট দেবো এক ব্যবসায়ী এসে বললে আমি এক লরি সিমেন্ট দেবো একজন এসে বললে যা বালি লাগবে আমি দেবো আরেকজন এসে বলে আমি দশ দিন মজুরি দেবো আরেকটা মিস্ত্রি বলে আমি দশ দিন মেহনত করব ইত্যাদি ইত্যাদি এই করে করে টাকাকে টাকা রয়ে গেল মিনার তৈরি হয়ে গেল এইবার টাকাটা কি হবে মসজিদের জন্য দিয়েছে লোক অন্য কোনো কাজে লাগানো যাবে না তখন মসজিদ কমিটির কয়েকটা সদস্য বললে এক কাজ করো মিনারের মাথায় একটা গম্বুজ বাকি আছে ওই গম্বুজটা বানিয়ে ফেলো কিছু লোক উপহাস করে বলল রড বালি সিমেন্টের গম্বুজ করতে কত আর লাগবে দেড় কোটি টাকা যে আছে কি হবে বললা রে গম্বুজ বানাবো তো রড বালি সিমেন্টের কথা বলছি না তাহলে রূপর গম্বুজ বানাবো একটা রূপর গম্বুজ বানালে আমাদের নিশ্চয়ই আরো কিছু লাগবে সুন্দর একটা এশিয়া মহাদেশের মধ্যে একটাই কেবলমাত্র মিনারের উপর রূপর গম্বুজ আর কোথাও নেই অতএব আমরা এইরকম একটা গগনচম্মী গম্বুজ বানাই এসো ভালো স্বর্ণকারদের ডাকা হলো যারা সোনার উপর কাজ করে ডাকা হলো নকশা এঁকে দেওয়া হলো অ্যামাউন্ট ধরিয়ে দেওয়া হলো তারা কাজ শুরু করে দিল এক মাসের মধ্যে গম্বুজ তৈরি হয়ে গেল ভাই যেন আমার সমস্যা বাঁধলো গম্বুজটা তুলবে কি করে অত উঁচু মিনারে তখন অমুসলিম যারা ছিল নেপালের তারা সব হাসতে লাগলো কত বোকা মুসলমানরা দেখ এ মুসলমানদের কত বুদ্ধি কম দেখ একটা এমন গম্বুজ বানিয়েছে উপরে মিনারে তুলতে পারছে না হ্যাঁ কি বোকা দড়িকল করে সম্ভব নয় ক্যাপিকল গাড়ি নিয়ে সম্ভব নয় তখন মসজিদ কমে হ্যাঁ মসজিদ কমিটির লোকেরা একটা দরখাস্ত লিখলো কোথায় নেপাল সরকারের কাছে সরকার বাহাদুর আমাদের কিছুক্ষণের জন্য একটা হেলিকপ্টার সাহায্য করা হোক ওই হেলিকপ্টারের মাধ্যমে আমরা গম্বুজটাকে মিনারে ফিট করে নেব নেপাল সরকার ছিলেন অমুসলিম তো উনি এই দরখাস্ত মঞ্জুর করেননি উনি এইভাবে দরখাস্তটাকে নাকচ করে দিলেন যখন নাকচ করলেন মসজিদ কমিটি শুনে বলল আগামী দিনে বোঝাবো সিলেকশনে বোঝাবো সিলেকশন করব না গদি উল্টে দেবো কেউ বলে গদিতে ছাড়পোকা লাগিয়ে দেবো কেউ বলে ওকে গুলি করে মেরে দেবো ইত্যাদি ইত্যাদি সারাদিন অনেক রকম কথাবার্তা চলতে লাগলো নেপালের অলিতে গলিতে বস্তিতে বস্তিতে কেউ কাঁদে কেউ হাসে কেউ উপহাস করে এরকম চলতে থাকে সারাদিন কেটে গেল রাত্রিবেলা ঈশান নামাজ পড়িয়ে ইমাম সাহেব এক মুঠো খাওয়া দাওয়া করে মসজিদের এক প্রান্তে ডান হাত ডান চাবালি আর বাম হাত বাম উরুতে দিয়ে শুয়েছেন এমন সময় ভারী রাত্রেবেলা ইমাম সাহেব স্বপ্ন দেখছেন কি একজন পাগড়ি মাথায় দিয়ে বুক ভরা দাড়ি নিয়ে আর হাঁটুর নিচে পর্যন্ত জুব্বা পরে আর আশাবাড়ি হাতে করে নিয়ে মসজিদের ভেতরে আজগুবি এসে গেলেন এবং ইমাম সাহেবের বুকের কাছে দাঁড়িয়ে মাথায় কপালে এক ঘা আশা বাড়ি দিয়ে মারলেন মারার সাথে সাথেই ইমাম সাহেব উঠে বসলেন বসে বলছে কে আপনি বলছে তুই কে বলছে আমি ইমাম বলছে ইমাম মানে কি ইমাম মানে নেতা কোথাকার নেতা এই মসজিদের মসজিদ মানে কি মসজিদ মানে আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘরের ইমাম হয়ে আল্লাহর ঘরের মিনারে গম্বুজ তোলার সাহায্যের জন্য গম্বুজটা ফিট করার জন্য সাহায্য চেয়েছিস এই কাফের নেপাল সরকারের কাছে বিয়াদব তখন ইমাম সাহেব কাঁপতে কাঁপতে বলছেন হুজুর আপনি কে আমি জানি না কিন্তু আমার তো এছাড়া কোনো উপায় ছিল না বলছে উপায় নেই তোর কাছে কি কোরআন শরীফ নেই হ্যাঁ হুজুর আমি কোরআনে হাফেজ তাহলে তাহলে আরে তুই কি জানিস না সারা পৃথিবীর এমন কোন প্রশ্ন আছে রে যে প্রশ্নের উত্তর কোরআনে নেই সারা পৃথিবীর এমন কোন রোগ আছে রে যে রোগের ওষুধ কোরআনে নেই সারা পৃথিবীর এমন কোন সমস্যা আছে রে যা যার সমাধান কোরআনে নেই ভাইজান আমার কোরআন রিসার্চ করলে বহু কিছু পাওয়া যাবে আমি ছোটবেলায় ছোট্টবেলায় মা খালা আমাদের মুখে শুনেছিলাম উকুন দক্ষিণ দিক চলে না উকুন উকুন মাথায় যে উকুন হয় এই উকুন পূর্ব দিকে গড়গড় গড়গড় করে যায় পশ্চিম দিকে সরসর সরসর করে যায় উত্তর দিকে চচ্চর চচ্চর করে যায় দক্ষিণ দিকে এক পাওয়া যায় না কেন যায় না এই প্রশ্ন আমার কুরে কুরে খেত ছোটবেলা থেকেই ভাইজান আমার যখন মা ফাতেমার সংসার এগারো নাম্বার ক্যাসেট ওই সময় আমি এই প্রশ্নটা জনগণকে জানিয়ে দিলাম ক্যাসেটের মাধ্যমে বলে আজও ঘরে ঘরে যাদের এগারো নাম্বার বাজছে শুনে দেখবেন ওতে বলা আছে উকুন কেন দক্ষিণ দিকে চলে না আর মেয়েদের চুল কাটা হারাম কেন আর কোন নারীর সর্বপ্রথম সাদা সর্বপ্রথম ঋতুস্রাব কোন নারীর হয়েছিল এবং কেন এর সঠিক উত্তর আমি পাইনি তেরো মাস কাটিয়ে দিয়েছিলাম ভাইজান আমার তো এই উকুন দক্ষিণ দিক কেন চলে না আজ হয়তো আপনাদের কাছে বলবার সুযোগ হবে না আগামীতে আপনাদেরই পাশে আসছি তো সামনে কুড়ি চৈত্র ইনশাল্লাহ ওখানে জটিল জটিল প্রশ্ন উত্তর ওখানে হবে উকুন দক্ষিণ দিক কেন চলে না এটা আপনাদের জানার খুব দরকার আছে মেয়েদের কোন নারীর সাদা এই কোন নারীর স্রাব হয়েছিল ঋতুস্রাব এবং সর্বপ্রথম কেন তাও জানতে পারবেন মেয়েদের চুল কাটা হারাম কেন তাও জানতে পারবেন ভাই পূর্ণিমার রাত্রে যে চাঁদ আকাশে থালার মতো হয়ে আছে আমাবস্যার রাত্রে ওই চাঁদটা কোন জায়গায় থাকে সেই জায়গাটার নাম কি সব উত্তর কোরআন দিয়েছে কোরআন তা তাহলে আমরা মুসলমানরা এত পেছিয়ে কেন সেই কোরআন তো আমাদের জীবন ব্যবস্থা তাহলে আমরা পিছিয়ে কেন যত ইচ্ছা জটিল প্রশ্ন লিখে নিয়ে ওই বাগবাড়ির জলসাই আপনি হাজির হবেন দেখবেন আল্লাহর কোরআন আপনার উত্তর দিয়ে দেবে আসলাম হাবিব দেবে না কোরআন উত্তর দেবে ইমাম সাহেব বলছে ওরে কোন প্রশ্ন আছে যার উত্তর কোরআনে নেই ইমাম সাহেব কে উনি বলছেন যিনি স্বপ্নে দেখা দিচ্ছেন উনি বলছেন শোন কোরআনে কোন এমন সমস্যা আছে যার সমাধান কোরআনে নেই কোন এমন রোগ আছে যে রোগের ওষুধ কোরআনে নেই ভাইজান আমার এইবার তিনি ইমাম সাহেব কাঁপতে কাঁপতে বলছেন হুজুর আপনি ঠিকই বলছেন কিন্তু আমি হাফেজ হলে কি হবে কুল্লুন হাফেজুন জাহিলুন সব হাফেজরাই তো জাহিলের সমতুল্য এরা তোতা পাখির মতো মুখস্থ করেছে কিন্তু এর মানে মতলব কি বোঝে হুজুর আমি বোকা আমি বব্বর আমি বদগম্যহীন আমি অবুজ আমি বুঝতে পারছি না হুজুর এই সমস্যার সমাধান কি বলছে শোন কোরআনের এই এই এই এই এই পাঁচটা জায়গা দেখিয়ে দিলেন এই পাঁচটা জায়গা থেকে পাঁচটা আয়াত পড়ে ওই গম্বুজে ফুক দিবি ওই গম্বুজ নিজে নিজে মাটি ছেড়ে উঠে গিয়ে মিনারে সেটিং হয়ে যাবে ভাই জান আমার এইবার ইমাম সাহেবের ঘুম ভেঙে গেল তেনার যখন ঘুম ভাঙলো একটু পরে দেখা গেল যে ওখানকার ভালো হয়েছে ছাড়তেও পারছি না আমার ভাই জানেরা এটা একটা প্রশংসা আল্লাহর নিয়ামত আল্লাহ খাওয়ালেন যারা করলো কষ্ট করে তাদের একটু প্রশংসা করলাম <clears throat> যা হোক ভাইজান আমার ইমাম সাহেব তখন বলছেন যে হুজুর আমি জানি না একটু বলে দেন বলে এই এই পাঁচটা আয়াত পরে ফুঁক দিবি মিনারের খোদ বা খোদ সেটিং হয়ে যাবে ইমাম সাহেব চুপ করে থাকলেন আয়াতগুলো মনে করতে লাগলেন একটু পরেই ফজরের ওয়াক্ত আসলো মোয়াজ্জিন সাহেব মসজিদে এসেছেন আজান দিয়ে দিলেন তিরিশ পঁয়ত্রিশটা লোক জামাতে শরিক হয়ে গেল ইমাম সাহেব কিছু বললেন না জামাতের পরে যখন লোক চলে যাবে ইমাম সাহেব বললেন আপনারা একটু দাঁড়িয়ে যান সবাই দাঁড়িয়ে গেল কি হুজুর বলছে আমি এই এই এই এই এই এই এই স্বপ্ন দেখেছি সে যুগে নবীর কথা বিশ্বাস করেছেন সাহাবিরা এ যুগেও ইমামদের কথা মুক্তাদিরা বিশ্বাস করে করে না বললে হবে না আলেমকে সম্মান আল্লাহ দিয়েছে হ্যাঁ তাই মানুষ যতই আলেমের বিরুদ্ধে কথা বলুক না কেন আলহামদুলিল্লাহ তিনি কিন্তু অন্তরে অন্তরে আলেমকে সম্মান করেন কারণ হলেও আলেমের দরকার আর মূল্যেও আলেমের দরকার কি হ্যাঁ? এইবার ভাই এইবার আমার ইমাম সাহেব যখন তাদের কাছে বললেন আমি এই স্বপ্ন দেখেছি তারা এক বাক্যে বিশ্বাস করে বলল হুজুর আপনি আল্লাহর ঘরের ইমাম হয়ে আল্লাহর ঘরে শুয়ে শূন্য তরিকায় যে স্বপ্ন দেখেছেন এ স্বপ্ন মিথ্যা হতে পারে না হুজুর আপনি খবরদার এখনই যেন ফুঁক দিয়ে দেবেন না কেন আপনি এখনই যদি ফুঁক দিয়ে দেন তাহলে মিনার সেটিং হয়ে যাবে আমরা যখন লোককে বলবো মিনার নিজে সেটিং হয়েছে লোক বিশ্বাস করবে না তার থেকে ভালো আপনি বিশ্রাম করুন এখন আরাম করুন আমরা কিছু লোককে জমাই তাদের সামনে আপনি ফুঁক দেবেন বেলা সাতটা নাগাদ একটা জিপ গাড়ি ডাকা হলো নেপাল কাঠমান্ডু শহরের পাশের কথা বলছি ভাই জান আমার একটা জিপ গাড়ি দেখিয়ে সামনে একটা মাইক পেছনে একটা মাইক বেঁধে একটা ঘোষক ফিট করে দেওয়া হলো যাও ঘোষণা করে দাও ইমামের ফুঁকে গম্বুজ উঠবে মিনারে ঘোষক যখন এই ঘোষণা নেপালের অলিতে গলিতে বস্তিতে বস্তিতে করে দিলেন তখন নেপালের অলিগলির মানুষেরা আগের দিনে তো বিরাট কৌতূহল চলছিল কেউ হাসছিল কেউ কাঁদছিল গম্বুজ নিয়ে খুব চর্চা চলছিল পরের দিনে সকালবেলা শুনছে ইমামের ফুকে গম্বুজ উঠবে কেউ আর কোনো কাজে যেতে চায় অফিসার প্রফেসর ডাক্তার ড্রাইভার ব্যবসাদার দোকানদার যত মানে স্তরের মানুষ ছিলেন সব যে যার কাজ বন্ধ করে দিয়ে ছুটেছেন নেপালের পথে নেপালের আপনার কাঠমান্ডুর পথে লাইন পড়ে গেছে হাজার হাজার মানুষ জমা হয়েছে এইবার কমিটির লোকেরা বলল মসজিদ কমিটির ছেলেরা বলল চলুন হুজুর এবার ফুঁক দেবেন বেলা সাড়ে দশটা হাজার মানুষের জমায়েত হাজার হাজার মানুষের ইমাম সাহেব মসজিদ থেকে বেরিয়েই দেখছেন বাপরে হাজার হাজার মানুষ তখন ইমাম সাহেব একটু ঘাবড়ে গেলেন থমকে গেলেন আল্লাহর দরবারে বলছেন আল্লাহ আমি ফুঁক দেব আল্লাহ তোমার ঘরে যে স্বপ্ন আমি দেখেছি যিনি এসেছিলেন স্বপ্ন দেখাতে তিনি তো কোরআনের বিধান বলেছেন শয়তান তো হতে পারে না হে খুদা ওনার কথা বিশ্বাস করে আমি মুক্তাদির কাছে বলেছি আমি তো কোনো ভুল বলিনি আল্লাহ মৌলাই করিম তুমি তো সবই পারো তুমি একটা ছুঁচের পেছনের ছিদ্র থেকে একটা হাতিকে প্রবেশ করিয়ে দিতে পারো তুমি ইচ্ছে করলে কি না পারো আল্লাহ এই গম্বুজটা আজ মাটিতে বসানো আছে আল্লাহ তুমি কি পারো না তুলে দিতে আমি ফুঁক দেব যদি গম্বুজ উঠে যায় হাজার হাজার বেঈমানরা ইমানদার হবে কোরআনের অবিশ্বাসীরা কোরআনের প্রতি বিশ্বাস আনবে কাফেররা মমিন হবে জাহান্নামীরা জান্নাতি হতে পারবে আর যদি গম্বুজ না ওঠে আল্লাহ তোমার কোরআনের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে পাক তারা যারা মমিন তারা কাফের হয়ে যাবে যারা ইমানদার বেঈমান হয়ে যাবে কত জান্নাতি মানুষরা জাহান্নামী হয়ে যাবে হে পাক পরওয়ারদিগার তুমি দয়া করে তোমার কোরআনের লাজ রেখো তোমার কোরআনের সম্মান বাঁচিও তোমার কোরআনের ইজ্জত রক্ষা করো আল্লাহ এই বলতে বলতে গম্বুজের কাছে এসে গেলেন যখনই গম্বুজের কাছে পৌঁছে গেছেন সব লোক দাঁড়িয়ে আছে ইমাম ফুক দাও ইমাম সাহেব পাঁচটা আয়াতের প্রথম আয়াত পড়ে ফুঁক দিলেন কিচ্ছু হলো না দ্বিতীয় আয়াত পড়ে ফুঁক দিলেন কিচ্ছু হলো না তৃতীয় আয়াত পড়ে ফুঁক দিলেন ভূমিকম্পের মতো গম্বুজটা একটু নড়ে উঠল চতুর্থ আয়াত পড়ে ফুঁক দিলেন মাটি ছেড়ে আধ হাত উঁচুতে সেই গম্বুজ উঠে গেল সবাই তখন হাত দেওয়ার তখন মসজিদ কমিটির লোকের কেউ হাত দেবে না মানে মোমিনদের গর্ব বেড়ে গেছে কেউ হবে না একদম ইমাম সব ফুক হয়েছে বলে না একটা বাকি মেরে দাও পাঁচ নম্বর ফুকটা যখন দিলেন হাজার হাজার মানুষের চোখের সামনে দিয়ে দিবালোকে প্রকাশ্য দিবালোকে বেলা সাড়ে দশটার সময় সেই রূপর গম্বুজ যদি শটাং করে মিনারে উঠে যেত অনেক লোক হয়তো দেখতে বিলম্ব হয়ে যেত দেখতে হয়তো দেখতে পেত না তাই সেই গম্বুজ দুলতে দুলতে হিলতে হিলতে দুলতে দুলতে পনেরো মিনিট ধরে এই জমিন ছেড়ে মিনারের উপরে গিয়ে নিজে নিজে সেটিং হয়ে গেল জোরে বলেন সুহান এইটা আসলাম হাবিব শুধু আপনাদের এই তকবির দিবার জন্য হিট খাওয়ালো না এই দেখুন ভিডিও মোবাইলে রেকর্ডিং করা আছে আমার ভাই জেনেরা দেখছেন সেই গম্বুজ কিভাবে উঠছে এই দেখুন লক্ষ্য করুন গম্বুজটা কিভাবে উঠছে দেখুন দেখতে পাচ্ছেন মুক্তাদিরা সেই সময় কলমা পড়েছে আনন্দে তারা লাহা ইল্লাল্লাহ লাহা ইল্লাল্লাহ জেকের করছে দেখুন এই বাবু শোনা এইরকম চব্বিশটা জিনিস আছে তোমরা কটা দেখবে চব্বিশটা জিনিস আছে এইটুকু মোবাইলের স্ক্রিনে হয় এই একটা ল্যাপটপ নিয়ে এসে বাগবাড়ির স্টেজে ফিট করে দেব আল্লাহর কুদরত জিনিস দেখবে মানুষ আশ্চর্য হয়ে যাবে কি কি জিনিস আছে তাই সামনে বিশে চৈত্র আর দেরি নেই এই কয়েকদিন পরেই বাগবাড়িতে আপনার ফিট করে দেবো বড় স্ক্রিন আপনারা দেখতে পাবেন আল্লাহর কুদরতি জিনিস ভাইজান নিজেরা যাবেন বিবিদেরকেও সাথে নিয়ে যাবেন কেন মা বোনেদের জলসা শোনার দরকার আছে আছে না নেই আছে আমি তো আগামী এইটা আমার শেষ বছর চলছে যেমন গত বছর আগামী বছরের জন্য বুকিং করছিলাম মানে গত বছর আগামীর জন্য মানে এই এই জলসাগুলোর জন্য বুকিং করছিলাম এবছর আগামীর দিনের জন্য আর কোনো বুকিং নিচ্ছি না কেন আর জলসা করার শখ মিটে গেছে ভাইজান জলসা আর করতে পারবো না এই ম্যাগনেটের সঙ্গে আর নড়তে পারছি না কুচিবেলা থেকে লাঞ্চটাকে আমি জখম করে ফেলেছি তাই সামনে বছর টোটালি বুকিং বন্ধ তবুও মানুষকে আমাকে ছাড়বে তাই ঠিক করব যে একটা বিপুল এলাকা অনেক বড় এলাকা চার পাঁচটা থানা এলাকা জুড়ে একটাই জলসা যাতে হয় সেই চেষ্টা রাখবো অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে তার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে দ্বিতীয় কোনো জলসা নেব না একটা জলসা নেব তাই জলসা মুদি শ্রোতাদেরকে কমিটির ভাইয়াদেরকে ডাকিয়ে নেব যে আপনারা মাসোয়ারা করে ঠিক করুন আসলাম হাবিবের একটা প্রোগ্রাম হবে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে সেটা কোন জায়গাটাই করলে ভালো হবে এই মর্মে আমি খুব জোর আগামী বছর কুড়িটা জলসা করব সপ্তাহে একটা করে ভাই জান আমার আমি আপনাদের খিদমতে একটা মা বোনেদের স্বার্থে হাদিস পেশ করেই আপাতত আপনাদের গপাগপের ব্যবস্থা করতে বলবো ইনশাল্লাহ আপনারা জানি কেউ খেতে আসেননি এখন মানুষ খাবার ভুগো নয় আরে এখানে যা খাবেন তার থেকে অনেক মূল্যবান জিনিস আপনার বাড়িতে পড়ে আছে এটা সুনিশ্চিত অনেক ভাই খাওয়া দাওয়া করে এসেছেন ও খাওয়া দাওয়ার জন্য তারা আসেননি কিন্তু তবুও তাবার রুখ তো আমিও খাবো আমার সাথে আপনারাও খাবেন তাই সেই খাবার আমরা আদরের সঙ্গে খাবো চেয়ে নিয়ে খাবো আদবের সাথে খাবো হ্যাঁ সেটা আমাদের গর্বের খাওয়া হবে এই খাওয়া যদি ভালো নিয়েতে হয় তো ইনশাল্লাহ কিছু রোগের ওষুধ রূপেও এই এই তাবার রোগ কাজ করবে ইনশাল্লাহ তালা সেই হিসাবে আমরা খাবো মা বোনেদের জন্য সাবজেক্ট শুরু একদিন দয়ার নবী জাহানের বাদশার কলিজার টুকরা নয়নের মনি হজরত ফাতমাত জাহরা রাজিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন ও স্বামী গো স্বামীর নাম কি হজরত আলী সবাই জানে হজরত আলী হুয়া আজহুকে মা ফাতেমা বলছেন ও স্বামী গো আমি একটু বাপের বাড়ি যাব বাপের বাড়ি যাব আমাদের বিবিরা যদি বলে একটু বাপের বাড়ি যাবো মেয়ে কোথা বিয়ের সময় চল্লিশ হাজার টাকা দেবার কথা হয়েছিল এখনো দশ বাকি ওই দশ হাজার টাকা না দিলে বাপের বাড়ি যাওয়া হবে না হজরত হ্যাঁ? আলী কান্নামাল্লাহুকে হতমা যখন বললেন স্বামী গো একটু বাপের বাড়ি যাব কি বলুন হজরত আলী কান্নামাল্লাহু তখন উত্তরে বলছেন ফতেমা তুমি একা যাবে আমাকে নিয়ে যাবে না ফতেমা আহ হজরত ফাতেমা জাহরা মুচকি মুচকি হেসে বললেন স্বামী গো চলুন স্বামী চলুন আপনি যদি যেতে চান কেন নিয়ে যাব না হজরত আলী তখন উত্তরে বলছে ফাতেমা রে ও ফাতেমা তুমি কাপড়টা পাল্টে নাও মা ফাতেমার কত কাপড় ছিল ভাই একটা তাও আবার সত্তর তালি হ্যাঁ? বাচ্চা মেয়েটা আমার ক্যাসেট মেয়ে ছেলেটাই তো বেশি শোনে ওই জন্য মেয়েটা ঠিক উত্তর দিয়েছে আল্লাহ হায়াত দারাজ করুক একখানা কাপড় তাও আবার সত্তর তালি হ্যাঁ যে কিতাব থেকে ঘটনাটা বলছি কিতাবের নাম কি কিতাবের নাম হলো আল কাবাই লেখকের নাম হাফেজ মোহাম্মদ শামসুদ্দিন রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন এই কিতাব থেকে বলছি ভাই জানা বললেন ও স্বামী গো একটু বাপের বাড়ি চলুন হাজা বললেন আলী বললেন আমাকে নিয়ে যাবে না বলে হ্যাঁ যাবে তো চলুন ও স্বামী গো চলুন চলুন হাজরত স্বামী আলী কাদ্দামাল্লাহ বললেন কাপড়টা পাল্টে নাও একখানা যার কাপড় তাকে আবার বলছে কাপড়টা পাল্টে নাও এ কথার ভেদ কি আমার এক বন্ধু বলছে আসলাম হাবিব ভাই আমার বোনের বাড়ি থেকে ফোন এসেছে হ্যালো ভাই আমার শরীরটা খুব খারাপ একটু ভাবিকে নিয়ে আয় না আমাকে দেখতে আর শ্বশুরবাড়াকে নতুন মোটরসাইকেল দিয়েছে এটা নিয়ে আয় না ভাই গাড়িটাও দেখি এখন এ তো বউকে নিয়ে বেরোবার খুব শখ কিন্তু সুযোগ পাচ্ছিল না বোনের বাড়ি থেকে তখন ফোন এসছে জ্বালানি শাশুড়ি হলেও সে তখন বলছে যা আমার মেয়ের বাড়ি ঘুরে আয় এইবার মাকে বলেছে মা তো ফোন করেছে তোমার মেয়ে কি করবো যা তবে বউকে নিয়ে ঘুরে আয় তাড়াতাড়ি বলছে ও গিন্নি রেডি হও তুমি তাড়াতাড়ি রেডি হও এক্ষুনি বোনের বাড়ি নিয়ে যাব ভাই তাড়াতাড়ি বললেও কি আর মেয়েদের তাড়াতাড়ি হয় গোসল করলো এক ঘন্টা চুল শুকালো এক ঘন্টা এরপরে কাপড় পরতে উপরে উঠেছে এ তখন বন্ধু ভাবছে যে তবে আমি গাড়িটা এবার বার করে ফেলি বাবা বউ বসবে আর বেরিয়ে যাব। এবার গাড়িটাকে বার করতে গিয়ে সেলফ স্টার্ট গাড়ি তো এখন আগে ভাই পায়ে চাপা স্টার্ট ছিল পায়ে চাপলে স্টার্ট হতো এখন আঙুল টিপলে স্টার্ট হচ্ছে স্টার্ট করলো ভাই তরল সোনা কিছুক্ষণ পুললো কিন্তু বিবি তার আসছে না যখন বিবি আসছে না বন্ধ করে দিল দিয়ে বলছে কি হলো গো বলে এই তো যাচ্ছি আরে যাচ্ছি মানে এই তো হয়ে গেছে যাচ্ছি তো আসছেই না স্ট্যানে রাখলো রেখে উপরে উঠলো উঠে দেখছে আলমারি খুলে আর পুরানো কাপড়টা পরে বিবি দাঁড়িয়ে আছে আলমারি দিক মুখ করে আমি পেছনে গিয়ে বললাম কি হলো গো বলে কোনটা পরবো বলো তো ওপর থেকে নিচে পর্যন্ত সাজানো কোনটা পরবো একবার এখানে মজমাই একটাও আমরা এমন আছি যার বিবির চারটের কম কাপড় আছে মাফা তোমার একখানা কাপড় কোনটা পরবো তখন আমি বললাম কেন এই কালোটা একদম পুরা কালোটা পরে সেদিনে গেলাম ডাক্তারখানায় চায়ের দোকানের সামনে যারা বসছিল ওরা দেখলো আজকেও যদি ওইটা পরে যায় তো ওই যারা বসে আজকেও দেখবে তারা বলবে আরে অমুকের বইয়ের এই কালোটা ছাড়া আর কোনো ভালোটা নেই মনে হচ্ছে তোমার সাথে সম্মান বাড়বে বলে হ্যাঁ তাও তো বটে তবে এক কাজ করো না গো ওই লালটা বলে লাল শাড়ি আছে লাল সায়া আছে আর লাল ব্লাউজের রংটা উঠে হলুদ হয়ে গেছে ওটা আর পরা যায় তো মিলছে না বলে ও শাড়ি সায়া ব্লাউজ ম্যাম না মিললে অসুবিধে তবে এক কাজ করো না গো ওই হলুদটা হলুদটা কি পরবো কেন হলুদ রঙের শাড়ি আছে হ্যাঁ শাড়ি সায়া ব্লাউজ সবই তো মিলিয়ে কিনে আনলাম কত সপ্তাহে আরে বাবা তা বলছি শোনো না হলুদ রঙের শাড়ি আছে হলুদ রঙের সায়া আছে হলুদ রঙের ব্লাউজ আছে কিন্তু হলুদ রঙের টিপের পাতাটা শেষ হয়ে গেছে আপনাদের দেশের মেয়েরা মনে হয় একজনও টিপ পরে না কি আমার দেশের কিছু মেয়ে পরে ভাই ভাই টিপের পাতা শেষ হয়ে গেছে চলবে না এই যে মেয়েদের টিপ পরা দেখে আমার ছোটবেলার এক মাদ্রাসায় পড়ার কথা মনে পড়ে ছোটবেলায় মাসে পড়েছিলাম আলিফ খালি বেয়ের নিচে এক নুক্তা তের ওপর দু নুক্তা সের উপর তিন নুক্তা জিমের পেটে এক নুক্তা আর কয়েকটা বাদ দিয়ে লাম খালি মিম খালি নুয়ের উপর এক নুক্তা মেয়েদের টিপ পরা দেখে আমারও মনে পড়ে আরে পেট খালি পিঠ খালি কপালের উপর এক নুক্তা পেটে আর পিঠে কাপড় নেই কিন্তু এখানে নুক্তাটা ঠিক আছে তবে এই আপনার দেশের মেয়েরা নয় বাপরে আমার দেশের মেয়েদের কথা বলছি আপনার দেশের মেয়েরা যদি এইরকম হয় আর আমি যদি বলি তাহলে তো এরা বলবে তোলা উঠো আন্ডা বেচা পয়সাগুলো দিয়ে তোকে এনেছি এই করবো বলে হ্যাঁ? না ভাই আপনার দেশের মেয়েরা খুব ভালো আলহামদুলিল্লাহ হজরতে হজরত আলী যখন বললেন বিবি কাপড়টা পাল্টে নাও সঙ্গে সঙ্গে হজরত ফাতেমা জাহারা চিন্তা করলেন যদি বলি ও স্বামী গো আমার তো আর কাপড় নাই স্বামী আমার বড় দুঃখ পেয়ে যাবে না না না আমি নবীর বেটি আমার স্বামীকে দুঃখ দিতে পারবো না তাই মা ফাতেমা উত্তরে কি বলছেন কেন গো কেন গো স্বামী যে কাপড়টা আমি পরে আছি এটা কি আপনার নজরে ভালো লাগছে না দেখলেন কত সুন্দর কথা তখন হজরত আলীর অন্য কাপড়ের কথা মনে পড়লো তখন হজরত আলীও মেকআপ দিচ্ছেন আরে ভালো লাগছে না মানে ও ফতেমা এত সুন্দরী লাগছে তোমাকে এত রূপসী লাগছে যে আকাশের পূর্ণিমার চাঁদ যদি নামিয়ে তোমার পাশে এসে এনে রাখা হয় তো তোমার রূপের কাছে আকাশের পূর্ণিমার চাঁদ লজ্জিত হয়ে যাবে তবে তবে আর দেরি কেন গো চলুন না স্বামী হাতে হাত ধরে স্বামী স্ত্রী দুজনে আমার নবী পাকের হুজরা শরীফের কাছাকাছি পৌঁছে গেলেন খেজুর ডান্ডা দিয়ে তৈরি নবী পাকের হুজরার দরজা ও ভাই জান গো ওই দরজাটা কোনো ছিটকেনি দেওয়া ছিল না আটক ছিল না বাই ভেতর থেকে কোনো খিল দেওয়া ছিল না মা ফাতেমা আলতো করে ঠেলা মাত্রই দরজাটা অনায়াসেই খুলে গেল দয়ার নবী দুজনের বাদশাহ উনি ছেঁড়া কম্বলের উপরে সেজদাই পড়েছিলেন হজরত আলিয়ার ফতেমা খোলা দরজায় দাঁড়িয়ে দেখছেন আল্লাহর নবী সেজদাই পড়ে আছেন হজরত আলী তখন বলছেন বিবি যান চলো চলে যাই বলে কেন বলে নবী আমার সেজদাই পড়ে আছেন মানে কখন শেষ করবেন জানি না দুরাকাত নামাজে যিনি সারা কোরআন তেলাবাত করেন এখন কখন শুরু